টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস সালেহিন থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনে আসছি তো আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটি হলো যে একজন পরিবারের দায়িত্বশীলের তার একটি দায়িত্ব হলেই যে তার অধীনে যারা স্ত্রীগণ এবং ছেলে পেলে অথবা তার অধীনস্থে যারা থাকবে তাদেরকে সর্বদাই ভালো কাজের আদেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখার বিষয়ে শরীয়তের হুকুম কি এ অধ্যায়ে আমরা আলোচনা করে আসছিলাম আবু হাফস অমর বিন আবু সালমা আল্লাহ তালহু তিনি বলেন যে قال কুন্তু غلاما في حجر رسول الله আমি ছোটবেলায় রসুল্লাহ সাল্লামের তত্ত্ববধানে আমি মানুষ হয়েছি ওনার তত্ত্বাবধানে ছিলাম ওয়াকানা তিয়াদি তাতি সুফি সাহফাতি আর কোনো একদিন খাবার সময় আমার হাতটি প্লেটে ঘুরছিল তখন রসুল্লা আসলাম আমাকে বললেন ইয়া গোলাম হে বালক সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করো অকুল বিয়ামিনিক এবং তোমার ডান হাত দিয়ে খাও ওয়াকুল মিম্মায়ালিক এবং তোমার সামনে থেকে খাও ফামা বলছেন এই নির্দেশ পাওয়ার পর আজীবন আমার খাওয়ার নিয়ম এটাই ছিল সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আমরা আদাবুত আম খানার আদব আমরা শিখতে পারলাম যে কিভাবে খাওয়া সুন্নত তো এই ক্ষেত্রে আমরা তিনটি নির্দেশনা পেলাম প্রথম হলেই সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খেতে হবে এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে এ বিষয়ে একটি হাদিসও আমাদের সমাজে পরিচালিত আছে সেটা হলেই যে খাবার শুরুতে একটি দোয়া পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লা কিন্তু এই দোয়াটি বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত না হওয়ায় আমাদের জন্য যেটা শুদ্ধ হবে সন্ন্যত মোতাবেক হবে সেটা হলেই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা অকুল বিয়ামিনিকা এবং ডান হাত দিয়ে খানা খাওয়া অকুল মিম্মা আলিক নিজের সামনে থেকে খানা খাওয়া বিসমিল্লা না বললে সেই খানায় শয়তান অংশগ্রহণ করে ঠিক তেমনি ডান হাত দিয়ে না খেয়ে বাম হাতে খেলে সেই খানাতেও শয়তান অংশগ্রহণ করে এবং নিজের সামনে থেকে না খেয়ে সমস্ত দিক থেকে খাওয়া এটা সুন্নত পরিপন্থী কাজ বিধায় সুন্নতি তরিকা হলেই একই সঙ্গে যখন একাধিক মানুষ খেতে বসবে তখন নিজের সামনের খাওয়াটুকু থেকে তাকে খেতে হবে এটাই সুন্নত وعن ابن عمر رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته ইবনে ওমর রাজি আল্লাহ তালানহু তিনি বলেন রসুল্লাহ সাল্লামের কাছ থেকে উনি বলতে শুনেছেন তিনি বলেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদের অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ওয়াল ইমামুর আইন যিনি ইমাম সে একজন দায়িত্বশীল ওয়া উন আন রাইয়াতিহি তাদের অধীনস্থদের সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ওয়ার রজুল রাইন ফি আহলিহি এবং একজন পুরুষ সে তার পরিবারের জন্য সে একজন দায়িত্বশীল ওয়া উন আন রাইয়াতিহি তার পরিবার সম্পর্কে তাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে ওয়াল রায়াতুন ফি বাইতে জাউজিহা এবং একজন মহিলা সে তার স্ত্রীর বাড়িতে সে একজন দায়িত্বশীল মাসউরাতুন আন রাইয়াতিহা এবং সে তার অধীনস্থদের সম্পর্কে তার ইস্তার বাচ্চা কাচ্চা এবং স্বামীর বাড়ির দায়িত্ব সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে ওয়াল খাদিম রায়ন ফি মা আলি সাইদিহি এবং যে খাদেম কর্মচারী সেও তার মালিকের অর্থ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার উপর আছে উন আন রাইয়াতিহি এবং তাকে এই দায়িত্ব সম্পর্কে তাকেও অবশ্য জিজ্ঞাসা করা হবে ফাকুল্লুকুম রায়ন অকুল্লুকুম উন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের সম্পর্কে তাদের দায়িত্ব কতটুকু নিভেয়েছ এ বিষয়ে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককেই প্রত্যেকের অধীনে বানিয়েছেন এবং প্রত্যেকেই তাদের অধীনস্থদের সম্পর্কে একটি দায়িত্ব দিয়েছেন তো এই দায়িত্ব যদি আমরা পরস্পর সবাই যদি আমরা নিজ নিজ দায়িত্ব যদি আমরা আদায় করি নিজ নিজ দায়িত্ব যদি সেটা আমরা নিভাতে পারি তাহলে এর বিনিময়ে যেরকম আল্লাহর কাছে সওয়াব এবং বিনিময় পাব ঠিক তেমনই দুনিয়াতেও আমাদের জন্য সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য গড়ে উঠবে وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر وفرقوا بينهم في المضاجع حديث حسن رواه أبو داود بإسناد حسن عمر بن شعيب আন আবিহি আন জদ্দিহি তালানহু কল তিনি বলেন কলা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুলাম বলেছেন মুরু আউলাদাকুম বিসলাতি ওহুম আবনা উসাবাসিন তোমরা তোমাদের সন্তানদেরকে সলাত আদায় করার জন্য নির্দেশ দাও তাদেরকে হুকুম দাও ওহুম আবনা উসাবাসিন যখন সেই সন্তানদের বয়স হবে সাত বৎসর অদরিবু হুম আলাইহা এবং তাদের উপর শক্তি প্রয়োগ করুন তাদেরকে মারুন অহম আবনা ও আশরিন যখন তাদের বয়স হবে দশ বছর অফার রিকু বাইনাহুম ফিল মাদাজি এবং দশ বৎসরের পরে তাদের বিছানাকে আলাদা করে দাও সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা জানি যে ইসলামের পাঁচটি রকুনুর মধ্য থেকে আমলের ক্ষেত্রে আকিদার পরে সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ রকুন এবং ইসলামের স্তম্ভ সেটা হলো সালাদ আদায় করা এবং এই সালাদ আদায় করার মাধ্যমেই একজন মমিন সে পরিপূর্ণ মমিন থাকতে পারে আর ইচ্ছা করে সলাৎ তরক করলে ওই ব্যক্তি ইমান থেকে দূরে চলে যায় কুফরির ভিতরে লিপ্ত হয়ে যায় বিধায় আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লামকে নির্দেশ দিয়েছেন যে ওয়ামুর আহলা কাবিস সালাত যে আপনি নিজেও সলাত আদায় করুন এবং আপনার পরিবারদেরকেও সলাতের নির্দেশ দেন তাহলে একজন পিতার জন্য করণীয় কাজ তাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন তাদেরকে নামাজের অভ্যস্ত করার চেষ্টা করতে হবে আর দশ বছর বয়সে তাকে সলাৎ আদায় না করার জন্য প্রয়োজনে তাকে মারপিটের প্রয়োজন হলেও এটা করতে হবে ওয়ানাবি সুরাইয়াতা সাবরাত আবনি মা বাদিনিল জুহানি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم علموا الصبي الصلاة لسبع سنين وضربوه عليها ابن عشر سنين حديث حسن رواه أبو داود والترمذي وقال حديث حسن أبو سرية সাবরা বিন মাবাদ আল জুহানি রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লিমুসাবি আসসালাত তোমরা সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও লিসাবাসিন যখন তাদের বয়স হবে সাত বৎসর অদরিবুহু আলাইহা এবং তাকে মারো আলাইহা ইবনা আশারা সিনিন যখন তার বয়স হবে দশ বৎসর সম্মানিত শ্রোতাও দর্শক মণ্ডলী আমরা আমাদের পরিবারের যিনি গার্জেন হবেন তার কি দায়িত্ব আছে তার অধীনস্থদের সম্পর্কে এই অধ্যায় আমরা আলোচনা শুনে আসলাম এবং আমরা জানতে পারলাম যে একজন পিতা যেরকম তার সন্তানের ভারণ পোষণের দায়িত্ব শরীয়ত তাকে দিয়েছে এবং তাকে সাধ্যমতো তাদের সুন্দর খাওয়ার সুন্দর পড়ার সুন্দর ব্যবস্থার জন্য যেরকম তাদেরকে দায়িত্বশীল বানিয়েছেন ঠিক তেমনি সেই সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া তাদেরকে সালাত আদায়কারী বানানো এবং তাদেরকে ইসলামী কালচারের উপর গড়ে তোলা এটাও একজন পিতামাতার দায়িত্ব তাই আমি আসি আমরা মা বাপ আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে ইসলামী কালচার দিয়ে ইসলামী চেতনা দিয়ে তাদেরকে আমরা গড়ে তোলার চেষ্টা করি যেমন নাকি তাদেরকে আমরা ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে শিক্ষা দেব তারা যেন কারোর সঙ্গে মিথ্যা না বলে ছোটবেলা থেকেই তাদেরকে শিক্ষা দিব এরা যেন কোনো জিনিস লেনদেন করে ডান হাত দিয়ে এবং খাওয়া দাওয়া করে ডান হাত দিয়ে এবং তাদেরকে ছোটবেলা থেকেই সলাতের জন্য অভ্যস্ত করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এভাবে আমল করা তৌফিক দান করেন বাবু হাক্কিল জার ওয়াল ওয়াসিয়তি বিহি প্রতিবেশীর হক এবং সে সম্পর্কে শরীয়তের বিধান আল্লাহ তালা বলছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা বিহি ওবিল বলছেন আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শেয়া এবং তার সাথে কাউকে শরিক বানায়ো না অবিল ওয়ালিদাইন এহসানা এবং পিতামাতাদের সাথে তোমরা সদ আচরণ করো তাদের প্রতি অনুগ্রহ করো ওয়াবিজিল করবা এবং নিকটতম আত্মীয়দের সাথেও তোমরা সদাচরণ করো ওয়ালিয়াতামা এটিমদের তোমরা হক আদায় করো তাদের প্রতি দয়া অনুগ্রহ করো ওয়াল মাসাকিন মিসকিনদের প্রতি ওয়াল জারিদিল কোরবা নিকটতম আত্মীয় এবং প্রতিবেশীর প্রতি ওয়াল জারিল জনবি এবং নিকটতম অবস্থানকারী ওয়াসাহেবিবিল জাম্বি এবং পাশাপাশি চলাচলকারী সাথী অবনি সাবিল এবং যারা মুসাফির আছে এদেরকে অমা মালাকাত আইমানুকুম এবং দাস দাসিনী সম্পর্কে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ তালা উত্তম ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায় পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে সিহত বেশ করবে অন্যায় থেকে তাকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসেম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কল্যাণের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই কখনো মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রবাহ আলমিন মামুনুল হক মানবতার উপরে স্থান করলেন মানব মুক্তির দাতা নবী প্রেরণ করলেন প্রয়োজন হলে ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি কায়েম করার জন্য শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি বুধবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালাম আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী ইবনে ওমর এবং আয়সা রাজি আল্লাহ তালা আন আনহুমা বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে জিব্রাহিল সালাম সর্বক্ষণ সর্বদাই আমাকে প্রতিবেশী সম্পর্কে উনি উপদেশ দিয়ে আসছেন এত বেশি উপদেশ দিয়েছেন হাত্তা জনান্তু আন্নাহু এমন এমনকি আমি ধারণা করলাম যে হয়তোবা তিনি তাদেরকে ওয়ারিস বলে আখ্যায়িত করবেন এবং তাদেরকে ওয়ারিস বানিয়ে দিবেন وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا طبخت مرقة فأكثر ماءها وتعاهد جيرانك رواه مسلم আবু জার রাজি আল্লাহ তালানহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়া আবাজার হে আবুজার ইদা তাবাখতা মারাকাতান যখন তুমি কোনো তরকারি পাকাবে তখন সেখানে একটু পানি বৃদ্ধি করে দিবে ও তাহাত জিরা নাকা এবং তোমার প্রতিবেশীকে তুমি সেই তরকারি পাঠিয়ে দিবে ওয়াফি রেওয়ায়তিল্লাহু আন আবুজারিন আবু জারের আর একটি রেওয়ায়তে আছে কলা তিনি বলেন ইন্না খালিলি আওসানি নিশ্চয় আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন ইদা তাবাখতা মারাকাতান ফির মা আহা যে যখন তোমরা কোনো তরকারি পাকাবা তখন সেখানে পানি একটু বাড়িয়ে দাও সোম্মানজুর আহলা বাইতিমিন যে রানিক এবং তারপরে তুমি তোমাদের প্রতিবেশীর যারা অধিবাসী আছে তোমাদের প্রতিবেশী যারা অবস্থান করছে তাদের দিকে তোমরা দৃষ্টিপাত করো ফা আসিবহুম মিনহা বি মারুফিন এবং সেখান থেকে সুন্দরভাবে তাদের জন্য একটা অংশ তাদের কাছে পাঠিয়ে দাও ওয়ান আবি হুরাইরা তারদি আল্লাহ আন আন্না নবী সাল্লাম কল ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু মুত্তাফাকুন আলাইহি আবু হুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয় ওয়াল্লাহি লা ইউমিন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয় ওল্লাহিলায়মিন আল্লাহর কসম ওই ব্যক্তি মমিন নয় কিলা মানিয়া রসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কে সেই ব্যক্তি যে মমিন নয় কলা তিনি বলেন যেই ব্যক্তির অনিষ্ট থেকে যেই ব্যক্তির আচরণ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় অর্থাৎ ওই ব্যক্তি যেই ব্যক্তির অনিষ্ট থেকে যেই ব্যক্তির অশ্লীল কাজ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না ওই ব্যক্তি যদি চো সে একজন সালাত আদায়কারী হোক না কেন যদি চো সে একজন শ্যাম পালনকারী হোক না কেন হজকারী হোক না কেন কিন্তু প্রতিবেশীর হক আদায় না করার কারণে প্রতিবেশী সম্পর্কে তার অবহেলার কারণে অনিষ্ট দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নবী বলছেন উমিনু আল্লাহর কসম খেয়ে তিনবার কসম খেয়ে বলছেন যে ওই ব্যক্তি মমিন হতে পারে না ওয়ানহু কল কল রসুল্লাহ সাল্লাম ইয়া নিসা আল মুসলিমাত লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন মুত্তাফাকুন আলাই আবু হুরার রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন হে মমিন নারীগুণ লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর জন্য যেন সে সংকীর্ণ মনে না করে হালকা মনে না করে ওয়ালাউবি ফিরসে না সাতিন একটা ছাগলের খুরও যদি হাদিয়ে দেওয়া হয় তাহলে সেটাকেও যেন সে ক্ষুদ্র নজরে ক্ষুদ্র দৃষ্টিতে না দেখে অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলেই যে প্রতিবেশীকে তাদেরকে হাদিয়া আদান প্রদানের মাধ্যমে একে অপরের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে এমন কি প্রতিবেশী যদি কাউকে একটা ছাগলের খুর যার কোনো মূল্য নেই অমূল্য জিনিস বা একেবারে ক্ষুদ্র হালকা জিনিসও যদি প্রতিবেশীর পক্ষ থেকে হাদিয়া আসে বা তুমিও যদি প্রতিবেশীকে হাদিয়া দিতে চাও তাহলে সেই ক্ষেত্রে এই কাজটাকে তুমি ক্ষুদ্র বলে মনে করবে না হয়তো এমনও হতে পারে যে এই কাজ যেটাকে ক্ষুদ্র মনে করছো কিন্তু যেহেতু এই কাজের মাঝে বা এই কাজের মধ্যে একজন প্রতিবেশীর প্রতি দয়া এবং সহানুভূতি এর ভিতরে নিহত রয়েছে বিধায় এই কাজটি আল্লাহর কাছে প্রিয় হয়তো এই একটি কাজের বিনিময়েও মানুষ আল্লাহ পাক কেয়ামতের দিন তাকে জান্নাতে দিতে পারেন ওয়ানহু আন্না রসুল আল্লাহ সাল্লাম কল লা জারুন খাসাবাতান ফি সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা শুনছি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি হক এ বিষয়ে আবু হরারাজাল্লাহ তালহুর আর একটি হাদিস রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো প্রতিবেশী যেন কোনো প্রতিবেশীকে তার দেওয়ালে কোনো কিল ঠোকাতে যেন নিষেধ না করে কোনো প্রতিবেশী অন্য প্রতিবেশীকে যেন কোনো লাকড়ি অথবা কোনো লোহা তার দেওয়ালে পুততে যেন নিষেধ না করে দেওয়ালে ঠকতে যেন নিষেধ না করে সুম্মা একুল আবু হরাইরা এরপরে আবু হরাইরা বললেন মালি আরাকুম আনহা মরিজিন যে এই কি অবস্থা আমি যে তোমাদেরকে এই আদর্শ থেকে মুখ ফিরাতে দেখছি অর্থাৎ আবু হরাইরা রাজিয়াল্লাহ তালানহু উনি উনার কিছু সাথীদেরকে দেখলেন যে তারা এই প্রতিবেশীর দায়িত্ব সম্পর্কে অসচেতন এবং তারা যেন নিজেকে প্রতিবেশীর যে হক আছে দায়িত্ব আছে এটা নিয়ে তারা যেন নিজে কোনো চিন্তা ভাবনা করেন না তো এ বিষয়ে আবু হররা বললেন মালি আরাকুম আনহা মরেদিন আমি তোমাদেরকে এই প্রতিবেশীর হক এবং দায়িত্বের ক্ষেত্রে আমি অবহেলা কেন দেখছি অল্লাহি আর মিয়ান্না বিহা বাইন আখ তাফিকুম আল্লাহর কসম খেয়ে বলছি অবশ্যই অবশ্যই আমি এই জিনিসটাকে তোমাদের কাঁধের উপর ছুড়ে মারবো ওয়ানহু আন্না রসুল্লাহ সাল্লাম কল মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত ওয়ানহু এবং আবু হরা থেকে রেওয়ায়ত রসুল্লাহ সাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান নিয়ে আসে ফালা ইউদি জারাহু সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ওমান কান অমিল আখির আর যে ব্যক্তি আল্লাহ এবং কেমতের দিবসের প্রতি ইমান নিয়ে আসে ফালে ইউকরিম দাইফাহু সে যেন তার মেহমানদের সম্মান করে মেহমানকে যেন ইজ্জত করে ওমান কান মিরুবিল্লাহ অমিল আখির ফালিয়াকুল খায়রান আউল ইয়াসমত এবং যা আল্লাহ এবং আখিরাতের দিবসের প্রতি যারা ইমান নিয়ে এসছে তারা যেন সৎ এবং ভালো কথা বলে অন্যথায় চুপ থাকে ওয়ান আবি সুরাইহিনুল খুজাই রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره আবু সুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান কান ইউমিনু বিল্লাহি ওয়াল আখির যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসের প্রতি যে ঈমান নিয়ে আসবে ফালিউহসিন ইলা জারিহি সে জানো তার প্রতিবেশীর সঙ্গে সদাচরণ করে ওমান খান মিনুবিল্লাহমিল আখির ফল ইউক্রিম ওয়াইফাহু যে ব্যক্তি আল্লাহ এবং তার কেয়ামতের দিবসের প্রতি ইমান নিয়ে আসে সে যেন তার মেহমানদের আদর আপ্যায়ন করে ওমান খান মিনুবিল্লাহমিল আখির ফালিয়াকুন খয়রান আউলিয়াসমুদ وعن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله إن لي جارين فإلى أيهما أهدي قال إلى أقربهما منك بابا رواه البخاري আইসার জি আল্লাহ তালানহা তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আমার দুটো প্রতিবেশী আছে আমার বাড়ির সাথে দুইজন ব্যক্তির বাড়ি আছে দুজন প্রতিবেশী আছে ফাইলা উহুদি তো যদি আমি দুইজনকে হাদিয়া দিতে পারি তাহলে খুবই ভালো কিন্তু এমনটা যদি হয়ে যায় যে হাদিয়া একজনকে দিতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমি কাকে হাদিয়াটি দিব তো আল্লাহ নবী বললেন ইলা আকরবিহিমা মিন কি বাবান যার বাড়ির দরজাটি তোমার অতি নিকটে তাকে তুমি হাদিয়া পাঠিয়ে দাও বোখারি রেওয়ায়ত ওয়ান Abdullah ibn Umar رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره رواه الترمذي وقال حديث حسن Abdullah bin Amr রাজি আল্লাহ তালাম তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকটে সবচাইতে উত্তম সাথী ওই ব্যক্তি যে তার সাথীর কাছে সে উত্তম বলে গণ্য হবে অখায়রুল জিরান ইন্দাল্লাহ তালা খৈরুহমলি জারিহি এবং আল্লাহর নিকটে উত্তম প্রতিবেশী ওই প্রতিবেশী যে তার প্রতিবেশীর নিকটে উত্তম বলে গণ্য হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা প্রতিবেশীর হক এবং দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করে আসলাম আমরা জানতে পারলাম যে প্রতিবেশীদের সঙ্গে সদ আচরণ করার নির্দেশ আমাদের শরীয়ত আমাদেরকে দিয়েছে এবং এই ভালোবাসা এবং মহব্বতটা কিভাবে সৃষ্টি হবে পরস্পর হাদিয়া প্রদানের মাধ্যমে পরস্পর একে অপরের হক আদায় করার মাধ্যমে এবং একে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 সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়